করে বলি আলহামদুলিল্লাহ আজকে কোরআনে করিমের শেষ দিকের একটি সুরা সুরে আদিয়াত এই সুরাটা তলাত করা হয়েছে সুরে আদিয়াতটাকে আজকে আমরা একটু বুঝার চেষ্টা করব সুরে আদিয়াতের মাঝে মহান রব্বুল আলমিন অত্যন্ত মায়ার সাথে মমতার সাথে নিজ বান্দাদেরকে আল্লাহ তালার আনুগত্য নিয়ে একটু ভাবার দাওয়াত দিছে যে আমার বান্দা হিসেবে কি ধরনের আনুগত্য তোমাদের হওয়া চাই এই বিষয়টাকে তোমরা নিজেরা একটু ভেবে নাও এবং এই ভাবার আমরা যেন ভাবতে পারি আমরা যেন আসলে এই বিষয়টাকে নিয়ে একটু ভাবি এই জন্য একটা দৃষ্টান্তের আলোচনাও করছে যে তোমার নিজের অধীন একজন গোলামের আলোচনা করে নাই একটা প্রাণী যে প্রাণীটা তোমার অধীন এ প্রাণীটা যদি তোমার হুকুম সামান্য পরিমাণ না মানে যদি সামান্য পরিমাণ তোমার অবাধ্যতা করে সেই একটা প্রাণীর ব্যাপারে তোমার ধারণা তোমার আচরণ কেমন যেমন একটা সাধারণ প্রাণী ঘোড়া খুব দামি প্রাণী এবং খুব প্রয়োজনীয় প্রাণী হলো এই ঘোড়া কারণ ঘোড়াটা এটা যুদ্ধের বাহন ঘোড়াটা যুদ্ধের এমন একটা বাহন এবং এমন একটা প্রাণী যে যতক্ষণ পর্যন্ত ঘোড়ার আরোহী ঘোড়ার উপর আরোহিত থাকে ততক্ষণ পর্যন্ত এই ঘোড়াকে মাইনাস করে ঘোড়ার আরোহীকে আঘাত করার ক্ষমতা কারো না ঘোড়া তার জীবন দিয়ে তার সমস্ত শক্তি দিয়ে সমস্ত আঘাতগুলোকে নিজে গ্রহণ করে তার মালিককে তার আরোহীকে হেফাজতের জিম্মাদারি পালন করে এই ঘোড়াটা কোরআন যে আরবদের প্রতি সর্বপ্রথম নাজিল করা হয়েছে তাদের সবচেয়ে প্রয়োজনীয় বাহন ছিল ঘোড়া যুদ্ধের জন্য ঘোড়ার বিকল্প কোনো প্রাণী কোনো বাহন তাদের কাছে ছিল না আল্লাহ তালা এই ঘোড়ার দৃষ্টান্ত তাদের সামনে উপস্থাপন করতেছেন যে একটা ঘোড়া তার মনিবের মান্যতা একজন মনিবের প্রতি ভালোবাসা কিভাবে প্রদর্শন করে ঘোড়ার তো জ্ঞান নাই তার মেধা নাই কিন্তু এই ঘোড়া কতটুকু মান্যতা করে এটা একটু ভাবো আর তুমি তো হুশ এবং জ্ঞান সম্পন্ন প্রাণী তোমার মনিবের মান্যতা তোমার দ্বারা কেমন হওয়া চাই এটাকে তারপর একটু কম্প্রোমাইজ করো তারপর বিষয়টাকে নিয়ে একটু সিদ্ধান্ত গ্রহণ করো তুই ঘোরার ঘোড়ার কয়েকটা গুণের আলোচনা প্রথমেই করা হয়েছে গুণগুলোর দ্বারা এই বিষয়টা কি উপস্থাপন করা হয়েছে যে একটা ঘোড়া তার মনিবের কতটুক তাবেদার সে তার মনিবের দাসত্ব মনিবের সেবা কিভাবে আঞ্জাম দিয়ে থাকে অথচ এই ঘোড়াটা বুদ্ধিহীন সে জ্ঞানহীন তাকে জ্ঞানী এবং বুদ্ধিমান প্রাণী হিসেবে কেউ তাকে বিবেচনায় আনেন والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات سبحا فأثرن به نقعا فوسطن به جمعا প্রথমেই বলা হচ্ছে ঘোড়াটাকে দেখো এই ঘোড়াটা হাফিয়ে হাফিয়ে দৌড়াতে থাকে ঘোড়া তার মনিবের হাতে সামান্য একটা ছড়ি থাকে সামান্য ছোট একটা লাঠির মতো থাকে তার মনির ঘোড়াটাকে তার হাতের সেই লাঠিটার মাধ্যমে সামান্য একটু টোকা দেয় ঘোড়াটাকে তার মনির কখনো পিটায় না ঘোড়াটাকে তার মনিক কখনো আঘাত করে না কারণ তাকে আঘাত করার কোনো প্রয়োজন পড়ে না ঘোড়াটাকে যখন তার মনিব এই ঘোড়া তার উপর সোয়ার হয়ে সামান্য পরিমাণ একটা টুকা দেয় তখনই ঘোড়া তার দায়িত্ব তার জিম্মাদারি বুঝে নেয় তখনই বুঝে নেয় যে আমার জিম্মাদারি এখন আমাকে দৌড়াইতে হবে তো এই ঘোড়া যখন তার মুনিবকে নিয়ে দৌড়ায় তো ঘোড়ার দৌড়ের গতিটা এমন থাকে এরকম থাকে যে সে হাফাইতে থাকে আর তার যে পেট এটা ফুলতে থাকে আবার চিপাইতে থাকে অর্থাৎ এত দ্রুত গতিতে ঘোড়া দৌড়ায় যে ঘোড়ার যে ধ্বনি এটা তার মুখ দিয়ে তার নাক দিয়ে প্রকাশ পাইতে থাকে অর্থাৎ ঘোড়া এমন নিঃশ্বাসের গতিতে তার মনিবকে দৌড়িয়ে ঘোড়া কিন্তু তার মনিবের প্রতি তার এই ভক্তিটাকে প্রদর্শন করে যে আমি আমার নিঃশ্বাসের আগে আপনাকে নিয়ে ছুটে চলতে চাই কসম ঘোড়াটাকে দেখো আল্লাহ আদি আদি দবহান সে হাঁপিয়ে হাঁপিয়ে তার মনিবকে নিয়ে সে কিন্তু দৌড়াতে থাকে মনিবের হুকুমটাকে সে যে পালন করে এটাকে ধীর গতিতে মনিবের হুকুমটাকে সে যে পালন করে থাকে অলসতার সাথে পালন করে না নিজের সর্বোচ্চ শক্তি নিজের সর্বোচ্চ ক্ষমতাকে ব্যয় করে এই ঘোড়াটা তার মনিবের হুকুমকে পালন করে ঘোড়ার যতটুক শক্তি আছে তার যতটুক সামর্থ্য আছে মনিবের সামান্য একটা হুকুম পালনে সমস্ত শক্তি সে দিয়ে দেয় সামান্য শক্তি বাকি রাখে না আল্লাহ বুঝাইতেছেন তোমরা তো হুসম্পন্ন প্রাণী তোমরা তো ঘোরার মতো বুদ্ধিহীন না তোমরা তো বুদ্ধিমান প্রাণী এই ঘোরার সিস্টেমটা দেখো ঘোরার নীতিটা দেখো সে ইশারার সাথে সাথে তার মনিপকে নিয়ে কেমন ভাবে ছুটে চলে ঘোড়াটাকে পরিচালনা করার জন্য মনিপের লাঠির আঘাত তাকে দিতে হয় না বরং তার পিঠে শুধু বসে গোড়ালির দ্বারা পায়ের গোড়ালির দ্বারা তাকে সামান্য ইশারা দেয়ার সাথে সাথে নিঃশ্বাসের গতিতে ঘোড়া তার মুনিপকে নিয়ে ছুটে চলে কেমন দ্রুত বেগে ছুটে চলে হাফাতে হাফাতে ঘোড়া তার মুনিপকে নিয়ে ছুটে চলে যে আমি নিঃশ্বাসের আগে আপনাকে নিয়ে ছুটব এই যদি একটা ঘোড়া একটা বুদ্ধিহীন প্রাণীর আচরণ হয় তাহলে বুদ্ধিমান প্রাণী তোমার আচরণ তোমার মনিবের সাথে কেমন হওয়া চাই কেমন হওয়া চাই এই ঘোরা যে তার মনিবের এত আনুগত্য এত ভক্তি প্রদর্শন করে এই মনিবের এই ঘোরার প্রতি অবদান কি এই মনিব কি এই ঘোড়াটাকে সৃষ্টি করেছে তার দানা পানি সৃষ্টি করেছে কিছুই এ ঘোড়াটাকে কিনে এনে এ ঘোড়াকে থাকার জন্য সামান্য একটু ছাউনি দিয়ে তার থাকার একটু ব্যবস্থা করেছে এতটুকু পর্যন্তই মহিদের তার প্রতি অবদান তার হালকা খাবারের জন্য তাও তার চাহিদা তার রুচির দিকে মনিব লক্ষ্য করে নাই যা না দিলেই নয় তাকে বাঁচিয়ে রাখার জন্য যতটুকু প্রয়োজন তার শক্তিটাকে টিকিয়ে রাখার জন্য যতটুকু প্রয়োজন শুধুমাত্র নিঃস্বার্থটা আদায়ের জন্য ঘোড়াটাকে যতটুকু খাবার দেওয়া প্রয়োজন ততটুকু খাবার এই মনিব তার ঘোড়ার জন্য সরবরাহ করে তার চেয়েতে বেশি কিছু করে এ ঘোড়াটাকে মুক্তভাবে সে ছেড়ে দেয় না তাকে বন্দি করে রাখে শুধুমাত্র নিজ স্বার্থ নিজ প্রয়োজন পূরণের জন্য এই ঘোড়াটাকে নিয়ে সে বের হয় বুদ্ধিহীন প্রাণী এতটুকু মনিবের কাছ থেকে আহ্বান পেয়ে কি পরিমাণ সে তার মনিবের আনুগত্য আর সেবা প্রদর্শন করে আর তোমার প্রতি তোমার মনিবের আচরণটা একটু চিন্তা করো তোমার মনিব তোমাকে সৃষ্টি করেছে তোমার মনিপ তোমাকে জ্ঞান দিয়েছে তোমার মনিপ তোমাকে বিবেচনা শক্তি দিয়েছে তোমার মনিপ তোমাকে মেধা দিয়েছে এই সমস্ত গুলো তোমার মনিপ তোমার অধীন করে দিয়েছে ঘোড়াটাও তোমার অধীন এটা কিন্তু তোমার মনিবের পক্ষ থেকে তাকে তোমার অধীন করে দেওয়া হচ্ছে সেই মনিবের সাথে একটা হুশ এবং জ্ঞান সম্পন্ন প্রাণী হয়ে মানুষ তোমার আচরণ কেমন একটু চিন্তা করে দেখ তার প্রতি ভক্তির প্রদর্শনীটাকে দেখো এই ঘোড়াটা যখন তার মুনিবের ইশারা পেয়ে সে তার মুনিবকে নিয়ে দৌড়াতে শুরু করে তো ঘোড়া যখন দৌড়ায় তার মুনিব যখন তাকে ইশারা দেয় তো মুনিবের ইশারার সাথে সাথে ঘোড়া ছুটে চলতে থাকে সমতল পথ যখন আসে ঘোড়া ছুটে চলে আর যখন সমতল পথ থাকে না বন থাকে জঙ্গল থাকে পাহাড়ি পথ থাকে ঘোড়া সেই পাহাড়ি পথেও চলতে থাকে ঘোড়া কখনো তার মনিবের ইশারা ছাড়া সে তার মনিবকে নিয়ে থেমে যায় না থেমে যায় বরং ঘোড়া যখন তার মনিবকে নিয়ে ছুটে চলে ঘোড়ার পথের মাঝে যদি সামনে পাহাড় থাকে তো ঘোড়া কোনো অভিযোগ করে না এটা তো পাহাড় চলার পথ নাই রাস্তা নাই তো এই অভিযোগটা ঘোড়া তার মনিপকে দেয় না বরং তার মনিপকে সন্তুষ্ট করার জন্য এই পাহাড়ের পাথরের উপর দিয়ে ঘোড়া সমতল ভূমির চাইতে দ্রুত বেগে দৌড়াতে থাকে সেই দৌড়ে চলাটা কেমন আল্লাহ তার দৃষ্টান্তের আলোচনা করছেন ঘোড়ার পায়ের নিচে তার যে খুরটা এই খুরটা হলো নরম এই জন্য ঘোড়ার পায়ের মাঝে আফসুল পরানো হয় লোহার হাফসুল পরায় দেওয়া হয় তো ঘোড়া যখন পাহাড়ের উপর দিয়ে চলতে থাকে তো ঘোড়ার পায়ের মাঝে যে হাফসুল পরানো থাকে এটার সাথে পাথরের ঘষা লাগে তো ঘোড়ার দৌড়ের দ্রুততা এবং তীব্রতা এমন থাকে যে সেই পাথরের সাথে যে ঘষা লাগে আগুনের ফুলকি উড়াতে থাকে এমন দ্রুত বেগে দৌড়াতে থাকে যে দুর্গম পথে তার মনিপকে নিয়ে সে অগ্নিস্ফুলঙ্গ এটাকে জ্বালাতে জ্বালাতে সে ছুটে চলতে থাকে আল্লাহ এটাই বোঝাচ্ছে সে তার খুরের আঘাতে অগ্নি স্ফুলঙ্গ বিচ্ছুরিত করতে থাকে পথটা যখন দুর্গম পথ হয় দুর্গম পথে ঘোড়া থেমে যায় না বরং সেই দুর্গম পাহাড়ি পথে ঘোড়ার খুরের আঘাতে সেই পাহাড় পাহাড়ের পাথরের সাথে যখন ঘোড়ার খুরের আঘাত লাগে তখন সেই পাথর আর খুরের আঘাত একসাথে লেগে অগ্নিস্ফুলুঙ্গ ছড়াতে থাকে ফালমুগিরাতি সুবহান আল্লাহ ঘোরার দৃষ্টান্ত আমাদেরকে শোনাচ্ছেন আমাদেরকে বলতেছেন এটা আর আনুগত্য যদি বুঝতে চাও যে আমার মনিবের আনুগত্য আমাকে কতটুকু করতে হবে এটা যদি শিখতে চাও একটা ঘোড়াকে তুমি তোমার শিক্ষক বানিয়ে নাও একটা ঘোড়াকে তুমি তোমার শিক্ষক বানিয়ে নাও দেখো ভক্তিহীন প্রাণী ঘোড়া সে তার মনিবের কেমন ভক্তি আর কেমন ভালোবাসা সে প্রদর্শন করে সুতরাং বুদ্ধিমান প্রাণী তুমি মানুষ আর তোমার প্রভুর নিয়ামত তোমার উপর কেমন সেই বুধটাও তোমার আছে তুমি তোমার মনিবের কেমন আনুগত্য করবে ঘোড়া থেকে শিক্ষা গ্রহণ করো আল্লাহ বুঝাইতেছে এই ঘোড়াটা তার মনিবের এমন এক ভক্ত প্রাণী এই ঘোড়াটা তার মনিবের এমন এক তাবিদার প্রাণী সে তার মনিবের এমন আনুগত্যকারী একটা প্রাণী তার মনিব যদি এই ঘোড়াটার প্রয়োজন বোধ করে শত্রুর আক্রমণে যেতে হবে দ্রুত বের হতে হবে মনিব যদি তার ঘোড়ার কাছে এখনো ভোর উদিত হয় নাই এখনো সূর্যোদয় হয় নাই মধ্যরাতে সকাল ভোরে মনিব যদি তার ঘোড়ার পাশে গিয়ে সে তার ঘোড়ার উপর চড়ে বসে সেই সকালবেলা সূর্যোদয়ের পূর্বেই ঘোড়া তার মনিবকে নিয়ে দ্রুত চলার জন্য প্রস্তুত হয়ে যায় এটা বুঝাইতেছে এই উপর তার হুকুমে আক্রমণ করে ভোরবেলায় ভোরের ভোরের বেলা আক্রমণ করে একদম সকাল ভোরে মধ্যরাতে রওনা হয়ে সেই দুশ্মনের এলাকায় ভোরেই চলে যায় যেন সকাল ভোরেই দুশ্মনের উপর আক্রমণটা তারা করতে পারে আরবের নিয়ম ছিল ভোরের বেলা আক্রমণ করা রাতের বেলা আক্রমণ করাটাকে তারা কাপুরুষতা মনে করত এইটারে রাত্রে বেলা কেউ কারোর উপর আক্রমণ করতো না মনে করতো রাইতে আক্রমণ করুন অন্ধকারে তাহলে এটা আমার ইজ্জত সম্মান থাকলো না তাই তারা দিনের বেলা সকাল হওয়ার পর আক্রমণ করা এটারে মনে করতো আমি বাহাদুর অন্ধকারের মাঝে রাত্রিবেলা ঘরের থেকে তুললে নিয়ে মেরে ফেলাইলাম এটারে তারা নিজেদের বাহাদুরি মনে করতো না এটারে মনে করতো কাপুরুষ তারা মনে করতো বাহাদুরি হলো দিনের বেলা আক্রমণ করে আর দিন বলতে একদম সকাল ঘুরে ভোর ছিল আক্রমণের সময় তো ভোর যেহেতু আক্রমণের সময় আক্রমণের বাহন কি ঘোরা তো এই কনকনে শীতের রাতে অনেক সময় আক্রমণ করতে হইত শীতের পূর্ণ রাত শিশির আর কুয়াশায় সমস্ত দিক অন্ধকার কিছু দেখা যায় না কিন্তু এই ঘোড়া এক তো রাতের অন্ধকার আর আরেক হলো কুয়াশার অন্ধকার আবার শীতের তীব্রতা কনকনে শীত তো মনিব ঘোড়ার কাছে উপস্থিত চলতে হবে তো ঘোড়া কিন্তু তার মনিবের কাছে এই অভিযোগ পেশ করে না এত রাত্রে কনকনো শীতের মাঝে কি বলে এটি কি বের হওয়ার সময় এমন কোন অভিযোগ ঘোড়া তার মনিবকে করে বরং ঘোড়া সাথে সাথে প্রস্তুত আল্লাহ তালা এই দৃষ্টান্ত আমাদের সামনে আসতেছে যে ভোরের বেলা ঘোরা যদি তৈরি হইতে পারে মনিবের হুকুম পালনে শত্রু পক্ষকে আক্রমণ করার জন্য এই ভোরের বেলা আমার ডাকে তুমি মানুষ হইতে একটু আসতে পারো না এই ভোরের বেলা কনকনে শীতে কনকনে শীতের কষ্ট বুঝি এটা কষ্ট কিন্তু একটা নির্জীব বুদ্ধিহীন প্রাণী ঘোড়া যদি তার মনিবের প্রতি ভক্তি প্রদর্শনে এই কনকনে শীতের আরামকে তার জন্য হারাম করতে পারে তুমি মানুষ বুদ্ধিমান প্রাণী তুমি তোমার রবের হুকুমে তুমি তোমার রক্ষাকর্তা তোমার পালন কর্তা তোমার জীবনদাতা তোমার রিজিকদাতা তোমার শান্তিদাতা তোমার সমস্ত সমস্যার সমাধান দাতা তোমার রবের হুকুমে সকালবেলা তুমি এই লেপের আর তুষকের এই উমবাদ দিয়া আর এই আরামবাদ দিয়া তুমি তোমার রবের ডাকে কি সারা দিতে পারো না আল্লাহ বুঝাইতেছেন একটু হিসাব কর একটু মিলাও একটু দেখো একটা নির্জীব বুদ্ধিহান বুদ্ধিহীন প্রাণীর মাঝে কি পরিমাণ আনুগত্য কি পরিমাণ ভক্তি তার মনিবে আর একটা মানুষ হয়ে একটা বুদ্ধিমান প্রাণী হয়ে একটা জ্ঞান সম্পন্ন একটা প্রাণী হয়ে তোমার আচরণ তোমার মনিবের সাথে কেমন একটু ভাবো ব্যাপারটা নিয়ে একটু চিন্তা করো এই চিন্তার আহ্বান আল্লাহ তালা আমাদেরকে এই সুরার মাধ্যমে করতেছে فالمغيرات سبحان ভোরবেলা কনকনে শীত কুয়াশা পূর্ণ রাত থরথর করে ঘোড়াটা কেঁপেছে এই ঘোড়াটার গায়ে কোনো চাদর ছিল না কোনো ল্যাপ ছিল না পূর্ণ রাত এই ঘোড়াটার জন্য আরাম আয়েসের কোনো ব্যবস্থা ছিল না পূর্ণ রাতটা কষ্ট করছে সকালবেলা এখনো কষ্ট দূর হয় নাই যে ঘোড়ার মনি ঘোড়াকে ডাকতেছে তোমাকে তো শত্রু পক্ষে আক্রমণ করতে হবে ঘোড়া আক্রমণের জন্য প্রস্তুত ঘোড়া আক্রমণের জন্য প্রস্তুত তার মনিবের হুকুমে আর তুমি মানুষ তুমি বুদ্ধি সম্পন্ন প্রাণী তোমাকে সালাতের দিকে ডাকা হয় হাইয়া আয় তুই আয় সালাতের দিকে আয় আবার তোর ঘরে বিশ্রামের জন্য চলে যা আয় তুই একটা সস্তা করার জন্য আয় হাইয়া আলাল পালা আয় তুই তোর সফলতার জন্য আয় তুই যে শান্তির অন্বেষী শান্তির প্রত্যাশী তোর শান্তির জন্য আয় তোর সন্তানের দরকার তোর সন্তানের জন্য আয় তোর সমৃদ্ধির দরকার তোর সমৃদ্ধির জন্য আয় তোর পেরেশানি মুক্তি দরকার পেরেশানি থেকে মুক্তির জন্য আয় তোর ঋণ থেকে মুক্তি দরকার ঋণ থেকে মুক্তির জন্য আয় তোর পারিবারিক জীবনটা সুন্দর হওয়া দরকার তোর পারিবারিক জীবনের শান্তি সুখের জন্য আয় হাইয়া আলাল ফালা আয় সফলতার জন্য আয় আয় মুক্তির জন্য আয় তোকে ডাকা হচ্ছে তুই বুদ্ধিমান প্রাণী তুই হুশ সম্পন্ন প্রাণী একটা নির্জীব প্রাণী ঘোড়া থেকে তুই শিক্ষা গ্রহণ কর আর থেকে তোর শিক্ষক বানিয়ে দেখ বুদ্ধিমান প্রাণীর তোর বুদ্ধি অনুযায়ী তোর জ্ঞান অনুযায়ী তোর রবের সাথে তোর আচরণটা কেমন তোর আচরণটা কেমন একটু চিন্তা ভাবনা কর এখানেই আল্লাহ আলোচনাকে শেষ করেন নাই আল্লাহ বলতেছেন এই ঘোড়াটা সকালবেলা পূর্ণ রাতের শিশিরে যখন বালুগুলো ভিজে চুপচুবা বালুগুলো ভিজে গেছে বালুগুলো কি ভিজে জমে গেছে কিন্তু এ ঘোড়া তার মুনিবের হুকুম পালনে সেই বালুর সেই সকাল বেলার বালুর উপর যখন দৌড়ায় ঘোরা সেই সকাল বেলায় কিন্তু ধুলা উড়িয়ে উড়িয়ে চলতে থাকে দুপুর বেলা ধুলাও ধুলা উড়া স্বাভাবিক কারণ দুপুর বেলা রোদের কারণে বালু সব শুকায় খরখরা হয়ে রয়েছে সকালবেলা ধুলা উড়ে কেমন কি পরিমাণ গতির সাথে ঘোড়া তার মনিপকে নিয়ে চলে যে সকালের ভিজা বালু পর্যন্ত এটা ওরা শুরু কি ভক্তি কি ভালোবাসা তার মাঝে তার মনিবের আর এই ঘোড়াটাকে দেখো সে তার মনিপকে নিয়ে শত্রু দলের ভিতরে ঢুকে পড়ে নিজের জানের পর্যন্ত মায়া করে না নিজের আরামের মায়া করে না নিজের ঘুমের মায়া করে না নিজের আয়েসের মায়া করে না নিজের জীবনটার মায়াও সে করে না নিজের জীবনটা দিয়ে সে তার মনিবকে বাঁচিয়ে রাখে নিজের জীবনটা দিয়ে সে তার মনিবের হুকুমটাকে পালন করে জীবন দিয়ে মনিবের হুকুম পালন করে একটা বুড়া আল্লাহ এটাই আমাদেরকে বুঝাইতেছে একটা ঘোরা ঘোরার কিছু গুণা বলিনি আমাদেরকে ভাবার আহ্বান করতেছে যে তুমি তো ঘোরা না তুমি মানুষ তুমি তো প্রাণী না তুমি মানুষ ঘোড়া তো একটা পশু তার বিবেক নাই আর তুমি মানুষ তোমার মাঝে বিবেক আছে তোমার এই বিবেকটাকে একটু এই ঘোড়াকে নিয়ে কাজে লাগো ঘোড়া গবেষণায় কাজে লাগো আর এইটা নিয়ে একটু ভাবো যে মালিক এই ঘোড়াকে কি দিছে ঘোড়াটা যে মালিকের জন্য জীবন দিতেছে ঘোড়াটা যে তার মালিকের জন্য যে জান দিতেছে ঘোড়ার মালিক ঘোড়াটা দিছে কি আর তুমি মানুষ তোমার মালিক তোমারে দিছে পরিপূর্ণ ভাবার আমন্ত্রণ দেওয়ার পর ভাবনার এক দাওয়াত দেওয়ার পর এই সুরার ছয় নম্বর আয়াতে আল্লাহ তালা নিজ আক্ষেপ আর নিজ আফসোসকে প্রকাশ করতেছেন ইন্নাল ইনসানা লিরব্বিহি লাকানুদ নিশ্চয়ই মানুষ সে তার রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ যিনি তার রক্ষাকর্তা যিনি তার জীবনদাতা যিনি তার মৃত্যুদাতা যিনি তার শান্তিদাতা যিনি তার সমস্ত কিছুর দাতা তার রিজিকের দাতা সেই রবের সাথে মানুষ কিন্তু বড়ই অকৃতজ্ঞ বড়ই নেমক হারাম বড় অকৃতজ্ঞ বড় নিমক হারাম মানুষ মানুষের তো তার রবের তার প্রতি আস্থান তার জন্ম থেকে তার মৃত্যু পর্যন্ত আর ঘোড়ার তার মনিমের প্রতি আস্থান তার মনিমের ঘোড়ার প্রতি আস্থান ঘোড়ারে কিনে আনার পর পর থেকে যতদিন ঘোড়া খাটবে ততদিন পর্যন্ত আর মানুষের রবের মানুষের প্রতি আহসান এটা তার জন্ম থেকে জন্মের পর তার মায়ের পেটে তিনি খাদ্যের ব্যবস্থা করছে জন্মের আগে আর জন্মের পর মায়ের বুকের মাঝে তার খাদ্যের ব্যবস্থা করছে এমন খাদ্য পৃথিবীর আর কোথাও নাই আল্লাহ তালা মায়ের স্তনের মাঝে তার খাদ্যের ব্যবস্থা করে দিছে তার জন্য উপযোগী খাদ্য শীতকালে খাদ্যটা গরম আর গরমকালে খাদ্যটা ঠান্ডা এই খাদ্য পৃথিবীর কে তৈরি করবে কিভাবে তৈরি করবে তার জন্য উপযোগী এরকম খাদ্য কত সুন্দর তার জন্য ব্যবস্থাপনা মায়ের মনের মাঝে বাবার মনের মাঝে তার প্রতি কত মমতা কত ভালোবাসা যে তার সুখে তারা হাসে তার দুঃখে তারা কাঁদে এই ভালোবাসা দিলেন কি তাকে গড়ে তোলার প্রেরণা কে দিলেন মানুষ তার রবের ডাকে সারা দিবে না তার রব ডাকলে এ মানুষ আসবে না এটা কিভাবে সম্ভব তার রবের তার প্রতি এত ব্যবস্থাপনা এত মায়া এত মানুষ সে তার রবের ডাকে সারা দিবে না এটা কি সম্ভব বিষয় আল্লাহ এটাই বুঝাচ্ছেন এটাও কি সম্ভব নিশ্চয়ই মানুষ তার রবের প্রতি লাকানুদ বড়ই অকৃতজ্ঞ এর চাইতে বড় অকৃতজ্ঞতা নাই এর চাইতে বড় নিমক হারামি নাই আছে এর চাইতে বড় নিমক হারামি وإنه على ذلك لشهيد আল্লাহ বলতেছেন মানুষ যে তার রবের কত বড় নিমক হারাম কত বড় না শুকর সে নিজেই তার সাক্ষী অন্য কে সাক্ষী দিবে তার রবের তার প্রতি নিয়ামত তার থেকে বেশি তো কেউ বুঝে তার জ্ঞান আছে বিবেক আছে তার চেয়ে বেশি তো কেউ বুঝে তাকে তো বুঝিয়ে দেওয়ার কিছু নাই আর তার বিনিময়ে কি আচরণ সে তার রবকে দিচ্ছে তার চাইতে বেশি কেউ বুঝে সে নিজেই বুঝতে আমি আমার রবকে দিচ্ছি আর আমার রব দিচ্ছেন আমার প্রতি আমার রবের নিয়ামত আমার প্রতি আমার রবের এহসান এটা কেমন আর আমার রবের সাথে আমার আচরণ কেমন আল্লাহ বুঝাচ্ছেন তোমাকে জ্ঞান দিলাম বিবেক দিলাম বুদ্ধি দিলাম বিচক্ষণতা দিলাম তোমাকে দেখার জন্য বুঝার জন্য চোখ দিলাম তোমাকে দেখার জন্য শোনার জন্য বোঝার জন্য গান দিলাম তোমাকে মেধা দিলাম অনুভূতি শক্তি দিলাম এই সমস্ত নিয়ামত দেওয়ার পরও তোমার আচরণ তো এমন একটা ঘোরার চাইতেও তুমি বেশি বুদ্ধিহীন হয়ে গেছো অন্তর তাদেরকে আমি দিয়েছি কোনোদিন সে অন্তর দ্বারা তারা শুনতে চায় নাই তাদেরকে কান দিছি শোনার শক্তি কোনদিন তারা একটু শুনতেও চাইল না তাদেরকে চোখ দিলাম দেখার বুঝ দিলাম কিন্তু কোনদিন তারা একটু দেখতেও চাইল না তাহলে তারা তো সেই গবাদি পশুর মতো সেই চতুষ্পদ প্রাণীর মতো রয়ে গেল একটা চতুষ্পদ প্রাণী একটা ঘোড়া একটা গরু একটা উট একটা কুকুর এদেরকে আমি বুঝার শক্তি দেই নাই বুধ শক্তি দেই নাই জ্ঞান দেই নাই তাদেরকে মেধা দেই নাই তাদেরকে বুঝার কান দেই নাই দেখার চোখ দেই নাই তাদের চোখ আছে কিন্তু এই চোখ দ্বারা জ্ঞান অর্জিত হয় না তাদের কান আছে কিন্তু এই কান দ্বারা তাদের কোনো জ্ঞান অর্জিত হয় না কিন্তু মানুষের কান মানুষের চোখ মানুষের মেধা এই সমস্ত কিছুই কিন্তু ব্যতিক্রম কারণ মানুষ তার চোখ দ্বারা তার কান দ্বারা তার সোনার দ্বারা জ্ঞান অর্জন করে তুমি কি দেখলা কি শুনলা তুমি তোমার রবকেই চিনলা না তাহলে তো একটা চতুষ্পদ প্রাণী আর তোমার মাঝে কোনো তফাতি রইল না কোনো তফাত বালহম বরং একটা চতুষ্পদ প্রাণীর তুমি তো অধম এবং নিম্ন জাতের হয়ে গেলা কারণ অর্থ নাই তোমার তো আছে তুমি কাজে লাগাও তারপরে তুমি কাজে না নিশ্চয়ই মানুষ সে তার রবের সাথে বড়ই অকৃতজ্ঞ রবের বড়ই না শুকর রবের সাথে তার আচরণটা চরম নিমক হামারা নিমক হারামির আচরণ ওয়াইন্না এটা বোঝার জন্য সে নিজেই সাক্ষী এখন আল্লাহ মানুষের নিমুখ হারামি মানুষের না শুক্রির কারণ বর্ণনা করতেছেন মানুষ সে সম্পদের আসক্তিতে হারিয়ে গেছে তার মাঝে প্রবল সম্পদের আসক্তি সেই সম্পদ আর টাকার ধান্দায় পাগল হয়ে গেছে তার বুদ্ধি নষ্ট হয়ে গেছে বিবেক নষ্ট হয়ে গেছে তার জ্ঞান পচে গেছে কারণ সে তার জ্ঞানকে কাজে লাগায় নাই তার সমস্ত জ্ঞান সম্পদের আসক্তি আর সম্পদ কামায়ের মাঝে হারায় গেছে তার সমস্ত জ্ঞান সে কামায়ের জন্যই শিখছে তার জ্ঞান লেখাপড়া বুদ্ধি বিবেচনা এইটার দ্বারা সে এটাই বুঝতে পারছে আমার কাম হলো কামাই আর এই সম্পদের ভালোবাসা সম্পত্তির মোহ এটা সেই দিকে তার ভালোবাসাটা তার মনোযোগটা ট্রান্সফার হয়ে যাওয়ার কারণে সে তার রবে ভুলে গেছে আসতে ভুলে গেছে সে ভুলে গেছে আমি বান্দা আল্লাহ আমার রব এটা ভুলে গেছে সে মনে করতেছে এই সম্পত্তি আমাকে বাঁচাবে এই সম্পত্তি আমাকে অমর করবে এই সম্পদ দ্বারাই আমি টিকে থাকব এই সম্পত্তি আমাকে রক্ষা করবে এই সম্পত্তি আমাকে শান্তি দিবে এই সম্পত্তি আমার রিজি এই সম্পত্তি আমাকে বাঁচিয়ে রাখবে সে এটা বুঝতেছে এইটাই আমাকে সম্মান দিবে এটা সে বুঝতেছে সে তার সমস্ত মেধা যোগ্যতা কাজে লাগায়া সে বুঝতে পারছে যে সম্পদ হইলে আমার সমস্ত সমস্যার সমাধান হয়ে তো আল্লাহ বুঝাচ্ছেন তোমার পথ ভুল তোমার চিন্তা ভুল এটা ভুল চিন্তা না সম্পদ দ্বারা তোমার ইজ্জত আসবে না সম্পদ দ্বারা তোমার শান্তি আসবে না সম্পদ দ্বারা তোমার রিজিক আসবে না সম্পদ দ্বারা তোমার কোন সমস্যারই সমাধান হবে না কিচ্ছু হবে না তোমার আফালায় আলামু আল্লাহ বুঝাচ্ছেন আফালায় আলামু সে কি জানে না ইদা কুসিরা মাহফিল কুবুর তখন কবরের মাঝে যারা আছে তাদের সকলকেই কিন্তু বের করা হবে আল্লাহ বলতেছেন এরা কি এই বিষয়টা বুঝে না কবরে যাইতে হবে আর কবরে এই সম্পদ নিয়ে তো যাও যাবে ওরা যে সম্পদটাকেই মনে করতেছে সবকিছুর মানদণ্ড এই সম্পদটা নিয়ে তো কবরে যাও যাইব না এটা বুঝে না এই সম্পদটা কবরে কোনো কাজে আসবে না এটা বুঝে না তারপরও কবরটাই যদি শেষ হইতো তাহলেও বাঁচা যাইত এই সম্পদ নিয়ে কবরে যাই নাই ঠিক আছে সম্পদ রয়ে গেছে আমি কবরে আছি আমি মাটি হয়ে গেছি কিন্তু না তুমি তো মাটি হও নাই তোমার জীবনটা তো শেষ হইল না তোমার জানা থাকা উচিত কবরটাই জীবনের শেষ না তোমার জানা থাকা উচিত মৃত্যুটাই জীবনের শেষ না মত কো সমঝা হে তুনে ইখতিতামে জিন্দেগি در حقیقت موت ہے صبح دوامে জিন্দেগি তুমি যে মৃত্যুটাকে জীবনের শেষ মনে করতেছো কবরটাকে জীবনের শেষ ঠিকানা মনে করতেছো এটা ভুল বরং এই মৃত্যুর দ্বারা এই কবরের এই আলমে বর্জকের মাধ্যমে আরেকটা অনন্ত অসীম চিরস্থায়ী জীবনের সূচনা হচ্ছে এটা বোঝার চেষ্টা করো তারপর চিন্তা করো কি কামাইতেছ তুমি যে ভুইলা গেছো আল্লাহকে তুমি যে ভুইলা গেছো তোমার পরিচয় তুমি বান্দা তুমি যে ভুইলা গেছো আল্লাহকে তিনি তোমার রব তুমি যে তোমার সমস্ত কিছুর লক্ষ্য বানায় নিচ্ছে তোমার সম্পদকে এটা তো ভুল চিন্তা ভুল অবস্থান এই সম্পদ তোমার সাথে যাবে না আর যেখানে যাবা ওইটাই তোমার শেষ ঠিকানা না সেখান থেকে তোমাকে কিন্তু আবার তোলা হবে চিরদিনের জন্য তোলা হবে আর ঘুমাইতে দেওয়া হবে আল্লাহ বলতেছেন সে কি জানে না সে কি এই কথাগুলো শুনে না সমস্ত কবরে যারা আছে সবাইকেই কিন্তু পুনরুত্থিত করা হবে সবাইকেই বের করা হবে কবর থেকে নতুন জীবন দিয়ে বের করেই শেষ হবে না আর প্রকাশ করে দেওয়া হবে অন্তরে যা আছে যা লুকানো ছিল লুকানো সমস্ত কিছুই কিন্তু প্রকাশ পেয়ে যাবে অন্তরের বিষয়গুলো প্রকাশ করে দেওয়া হবে আর যা প্রকাশ্যমান সব প্রকাশ করা হবে সব কিছুরই কি হবে হিসাব হবে নিশ্চয়ই তাদের প্রভু তাদের অবস্থা সেদিন লাখাবির তিনি দেখবেন সেদিন প্রত্যেকের অবস্থাই তাদের রব কিন্তু দেখবেন দেখবেন কে তাকে রব হিসেবে স্বীকৃতি দিয়েছে কে তাকে রব হিসেবে স্বীকৃতি দেয় না আল্লাহ তিনি দেখবেন কে তাকে রব হিসেবে মেনেছে আর কে তাকে রব হিসেবে মানে নাই কে রবের আনুগত্য করেছে আর কে রবের আনুগত্য করে নাই এই প্রত্যেকটা বিষয়কে তিনি কিন্তু দেখবেন আর সেদিনটা তিনি দেখে কিন্তু একটা বিচার এবং একটা ফয়সলা করবে একটা বিচার একটা ফয়সলা করবে কোরআনে করিমের এই সুরার মাধ্যমে মহান রব্বুল আলমী আমাদেরকে বলতেছেন যে দেখো এই জীবনটা শেষ হয়ে যাবে আর হিসাবের দরবার বসবে হিসাব হবে আর সেই হিসাবটা তোমাদের রবের কাছে তোমাদের হিসাব হবে তোমাদের রবের কাছে তোমাদের দাঁড়াতে হবে জিন্দিগির কাজগুলোর হিসাব তোমাদেরকে কিন্তু দিতে হবে এখন তোমরা ভাবো সেই রবের সাথে যেই রবের কাছে থাকবে সমস্ত কিছুর ক্ষমতা সমস্ত বিচারের ভার যেই রবের বিচারে সেদিন জান্নাত ধারিত হবে সেই রবের সিদ্ধান্তে সেদিন যাহার নাম অনেকের ঠিকানা হবে সেই রবের সাথে তোমার আচরণ কি একটু চিন্তা করো সেই রবের সাথে তোমাদের আচরণ কেমন মন চাই এটা একটু হিসাব করো ব্যাপারটা নিয়ে একটু কি করো চিন্তা করো নিজ মুনিবের সাথে একজন বান্দা হিসেবে তোমার আচরণটা কেমন হওয়া চাই চিন্তা করো আর যদি বুঝে না আসে প্রাণহীন প্রাণীগুলোকে দেখো ঘোড়াটাকে দেখো কেমন ভাবে সে তার মনিবের আনুগত্য করে কেমন ভাবে সে তার মনিবের প্রতি ভক্তি প্রদর্শন করে এই বুদ্ধিহীন প্রাণী ঘোড়াটাকে শিক্ষক বানিয়ে নাও তাহলে ঘোড়াটাই কিন্তু তোমাকে শিক্ষা দিবে তোমাকে বুঝায় দিবে তোমার রবের সাথে তোমার মনিবের সাথে বান্দা হিসেবে তোমার আচরণটা কেমন হওয়া আল্লাহ তালা সুরে আদিয়াতের এই শিক্ষাকে সামনে রেখে আল্লাহ তালার আনুগত্যকারী একজন বান্দা হিসেবে নিজ জীবনকে গড়ে তোলার তৌফিক দান করুক বা আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল